আলহামদুলিল্লাহ অজু ইস্তেঞ্জার জন্য কিন্তু আলাদা টাইম দেওয়া হবে না অজু ইস্তেঞ্জার জন্য আলাদা টাইম দেওয়া হবে না এখন আমাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান করবেন হজরত মৌলানা মোহাম্মদ আরিফ দাওয়ার হাদিস সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال الله تعالى ربنا وبعث فيهم رسولا منهم يتلو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 সম্মানিত হাজিরিন সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে যিনি দৃষ্টিনন্দন নয়নাবিরান সুনীল নীলক নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি মহাসমুদ্রের অতুল তলে তলিয়ে থাকা নীল তিমি আফ্রিকার গহীন বন আরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুদায় খাদ্য ও পিপাসায় পানির ব্যবস্থা করেন যেই মহান সরষ্টা ও যেই মহান দ্রষ্টা সেই চিরন্তন চিরঞ্জীব মহান আল্লাহ সুবাহান সমীপে লক্ষ কোটি অগণিত শুকুর ও সুজুদ পেশ করছি সকল বলে আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পাঠ করি সেই মহামানবের প্রতি যার ব্যাপারে কথিত আছে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না সেই আদর্শবান মহামানবের প্রতি একবার দ্রুত পাঠ করি সাল্লাহ আলাই আসাল্লাম সম্মানিত আশেকিন আজকের এই মহতিময় জলসায় আমার বিষয়বস্তু হল হাকিকতে পীর মুড়িদি এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার পরে সম্মানিত উপস্থিতি আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার মূল বিষয়বস্তুর দিকে আসলে আগে আমাদের জানতে হবে পীর কি এবং মুরিদ কি পীর হচ্ছে ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে বৃদ্ধ বা মুরব্বী আমরা বীর বলতে বুঝি যিনি আত্মাধিক শিক্ষায় শিক্ষিত এবং অন্যদেরকে সেভাবে শিখায় এবং সে অনুযায়ী চালায় আর মুড়িদ হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে স্থাপনকারী আর আমরা মুড়িদ বলতে বুঝি যে ব্যক্তি তার জাহের বাতেনকে ঠিক করার জন্য কোনো পীর ধরে পীর মুড়িদি কি বই দেরা সরি দলিল দেরা কি সমর্থিত আমি যতটুকু কোরআন হাদিস গবেষণা করেছি যাতে পেয়েছি অবশ্যই বৈধ কিন্তু বর্তমান কিছু নামদের উলামায় গ্রাম আছেন তারা বলেন যে পীর মুড়িদি বৈধ না পীর মুড়িদি করা কুফরি তারা আরো বলেন যে পীর ধরার পায়খানায় যে আসমান তাদের জন্য আফসোস হয় তাদের যদি কোরআনের পূর্ণ অনুসরণ থাকতো এবং নবী করিম সাল্লামের পূর্ণ অনুসরণ থাকতো তাহলে তারা তা বলতে পারত না কেননা নবী করিম সাল্লাহ বিরোধন করা হয়েছে এ উদ্দেশ্যে যে তিনি মানুষের অন্তর থেকে কুবরি অন্ধকার দূর করে আল্লাহর মারেফাত দ্বারা ভরে তাদেরকে জাহান নাম থেকে জান্নাতের বর দেখাবেন তাই তো আল্লাহ কুরআনের মধ্যে ইরশাদ করেছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল এই আয়াত ওয়া বলা হয়েছে যা ফেলে মুতাদ্দি আর ফেলে মুতাদ্দি কোন মাধ্যম ব্যতীত ব্যবহৃত হয় না আর ওই এর সময় মাধ্যম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই অপরদিকে কোরআনের বাণী ব্যাপক এদিকে ওলামায় গ্রাম নবীর উত্তরাধিকারী সুতরাং ওয়ুসাকিমের মিসদাক তারাই যারা এলমে তথা পারদর্শী সুতরাং যারা বীর মুড়িত অবৈধ বলে তারা কোরআনের বিপরীত অবস্থান নিয়েছে তারা কোরআনের বিপক্ষে কথা বলে তারা রসুল এবং সাল্লামের চরণ করেছে তারা আহলে সুন্নাতল জামাত নয় তারা ইসলামকে ধরার বুকে রাখতে চায় না আমি তাদেরকে বলতে চাই যে ধরার বুকে যতদিন বন্দুক ওলামায় দেওয়ান জীবিত থাকবে ততদিন তোমাদের এই চেষ্টা সফল হবে না ঠিক না বে ঠিক সম্মানিত হাজিরিন আজ বর্তমান মানুষ পীরের কাছে যায় সন্তান কামনা করার জন্য এ ধনী হওয়ার জন্য তারা জানে না যে কে আর ধনী কারা আল্লাহ তারা কোরআনের মধ্যে সাত করেছেন অমাই আত্মাকুল্লাহ জাল্লাহ মাকরাজা ওয়ার জুকুমিন হাইসুল্লাহ লা যে ব্যক্তি পরেশগারী সেই ধনী সেই মূল ধনী আমাদের সকলকে পিঠ ধরতে হবে অন্যথায় ধ্বংস হওয়ার ই থাকতে পারে কথায় আছে যার পিঠ নাই তার পীর শয়তান তাই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন হে মানুষেরা তোমরা পিঠ ধরো তোমরা ওসিলা তালাশ করো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি পরিশেষে বলতে চাই আল্লাহ আমার শায়ক আমার রাহবারে কামেল দাফিউল বিদাত আল্লামা রসুলপুরীকে সালমান ফার্সির মতো হায়াত দান করুন সকল বলে আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার আলাইনা ইল্লাল বালা সালাম আলাইকুম